السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আহ্বান ইউনিভার্সেল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে আমরা অবগত হয়েছি ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক কোরআনুল করিমের পরেই হল হাদিসের অবস্থান আদম আলি ইসরাতুসালাম ফেরেস্তাদেরকে সাক্ষাৎ হলে তিনি সালাম বিনিময় করলেন ফেরেস্তারাও সালামের জবাব দিলেন আমরা বলছিলাম ইসলাম একটি বাস্তব জীবন আদর্শ জীবন বিধান এবং এটি কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় একজন মানুষের গোটা জীবনটাই ইসলাম কল্যাণময় হোক এই বিধানেই রেখেছে এই নিয়মেই রেখেছে একজন মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আপনি তার কোনো এক সকাল বা সন্ধ্যা বা কোনো দিন বা রাতের মঙ্গল কামনা করবেন ও ভবিষ্যৎ জীবনের করবেন না এমনটি নয় বরং ইসলাম আপনাকে নির্দেশ দিচ্ছে আপনি একজন মুসলিমের সাথে সাক্ষাৎ হলে তার গোটা জীবনের শান্তি গোটা জীবনের জন্য রহমত গোটা জীবনের জন্য বরকত সেটি কামনা করবেন ঠিক একইভাবে আপনি একজন মুসলিমের সাক্ষাৎ হলে তাকে সালাম জানাবেন সালাম জানানোর পরে আবার তিনি আপনাকে সেই সালামের জবাব দিবেন আমরা সালামের জবাবের ক্ষেত্রে আজকে অনেকেই বিভিন্ন রকমের ত্রুটিতে জড়িয়ে গেছি একজন মানুষ আপনাকে বলছে আসসালাম আলাইকুম এ বলে সালাম দিচ্ছে আর আপনি তার সালামের জবাব দিলেন ও আলাইকুম ও আলাইকুম বললেন শুধু আপনি তার সালামের জবাব দেননি বরং আপনি তার জন্য অশুভ পরিণতি কামনা করেছেন আল্লাহ সুবাহতালের নির্দেশ হল ও ইদা হইয়ি চুম্বিতা হাইয়াতিন তোমাদেরকে কেউ সালাম দিলে তোমরা সেই সালামের জবাব যতটুকু দিয়েছে ততটুকু দিবে অথবা তার চেয়ে উত্তম দিবে অথবা যতটুকু দিয়েছে ততটুকুই দিবে আপনাকে কেউ সালাম দিল আসসালাম আলাইকুম আপনার জন্য নির্দেশ হচ্ছে আপনি জবাব দিবেন ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ যদি বেশি না পারেন কমপক্ষে আপনাকে ও আলাইকুম সালাম এতটুকু বলতেই হবে কিন্তু আমরা অনেকেই গুরুত্বহীনতার কারণে বলি সালাম দিল আপনাকে আপনি বলছেন ও আলাইকুম এ ও আলাইকুম কাল সালামের জবাব এটি হচ্ছে অমুসলিমদের সালামের জবাব কোনো অমুসলিম যদি আপনাকে কেউ সালাম দেয় নিয়ম হলো তার জবাবে বলবেন শুধু ও আলাইকুম সালাম শব্দ উচ্চারণ করবেন না কিন্তু মুসলিমের ক্ষেত্রে কিভাবে এটি হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং সহি বুখারি মুসলিমের এ হাদিস থেকে আমরা জানলাম একজন মুসলিম আর একজন মুসলিমকে সালাম দেবে যেমন এভাবে আদম আলি সালাতামকে আল্লাহ নির্দেশ দিয়ে শিক্ষা দিয়েছেন অনুরূপভাবে সালামের জবাবেও আরেকজন মুসলিম তার চেয়ে আরো সুন্দরভাবে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবে তবে সালামের জবাবের ক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাত এ পর্যন্তই হল সীমা এর চেয়ে ইচ্ছা মতো আবার বৃদ্ধি করবেন এমনটি সুযোগ নেই আমরা আদম আলি সালাতুসাল্লাম এবং ফেরেস্তা তাদের মাঝে সালাম বিনিময়ের মাধ্যমে এই শিক্ষাই আমরা পেয়ে থাকি আমাদের জীবনে তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা আরেকটি আদম আলি ইসলাতুসাল্লামের বিষয় সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করব যে বিষয়টি সহি বুখারি মুসলিমের হাদিসে এসেছে মুস আদম আলি সালাতাম এবং তার সন্তান মুসা আলি সালাতাম উভয়ের মাঝে একটি ছোট্ট ঝগড়া হয়ে গেল সেই ছোট্ট ঝগড়া ছোট্ট তর্ক তা কিভাবে মুসা আলি সালাতাম আদম আলি সালাতামকে অপরাধী করে ফেললেন কিভাবে মুসা আলাইসালাতাম বললেন হে আদম আলাইসালাম আপনি তো আমাদেরকে আমাদেরকে সৌভাগ্য থেকে বঞ্চিত করেছেন আপনি আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কারণ আপনি যদি এই ত্রুটি না করতেন তাহলে আল্লাহ সুবহানাহু আপনাকে জান্নাত থেকে বের করতেন না সুতরাং আপনি আপনার সন্তানদেরকে যেন আপনার কর্মের মাধ্যমে তাদেরকে বিপদে ফেলেছেন আদম আলাই সালাতাম মুসা আলাই সালাতামের এই বক্তব্যের প্রতিবাদে তিনি জবাব দিলেন আদম আলাই সালাম বললেন হে মুসা তুমি কি জানো না আল্লাহ সুবাহান আলা আমাকে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সব কিছু তিনি লিখেছেন লিখে রেখেছেন এমনকি আমি কিভাবে চলব কি করব সেটাও আমার ভাগ্যে লেখা রয়েছে আল্লাহ সুবাহানুয়াতালা তোমাকে নবতের সালাদ দিয়েছেন তোমাকে দিয়েছেন আল্লাহ সুবাহানুয়াতালা তাওরাত সে তাওরাতে তুমি এই বিষয়গুলি পেয়েছ যে আদম আলি সালাতুসাল্লাম আল্লাহ সুবাহানুয়াতালার নির্ধারিত ভাগ্য অনুযায়ী তিনি তার জীবন পরিচালনা করেছেন বা তার জীবনে যা কিছু ঘটেছে সেগুলি ঘটে গেছে মুসা আলী সালাতাম এভাবে যখন মুসা সাল্লামকে আদম আলি সালাতাম বললেন মুসা আলি সালাতাম আর তিনি কোনো জবাব খুঁজে পেলেন না আদম আলী হিসালাতাম মুসা আলাই সালাতামের সাথে ছোট্ট বিতর্ক ও ঝগড়ায় জয়লাভ করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এ ছোট্ট কাহিনী মুসা আলাইসাল্লাম এবং আদম আলাইসাল্লামের যে ঝগড়া বিতর্ক এটা আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা জানি প্রতিটি মুসলিম মানে আমরা বিশ্বাস করি আল্লাহ সুবাহানহতালা পক্ষ থেকে নির্ধারিত সেই তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করে থাকি এবং বিশ্বাস করে থাকি যে ভাগ্যে যা রয়েছে সেটাই ঘটবে কিন্তু সমস্যা হলো একজন মানুষ যখন ভালো কাজ করে তখন সে আনন্দিত হয়ে ভাগ্যের কথা স্মরণ করে যে আমার ভাগ্যে ভালো রয়েছে তাই আমি আজকে ভালো কিন্তু মানুষ যখন তার জীবনে বিপদগ্রস্ত হয় সমস্যায় পড়ে যায় তখন আল্লাহ সুবাহ হুয়া ভাগ্যকে সে দোষারোপ করার চেষ্টা করে তখন সে বলে ফেলে যে আমি আসলেই আমার ভাগ্যে যদি এটা না থাকতো খারাপ কাজ তাহলে আমি করতাম না যেমন আদম আলাই সালাতাম তার ভাগ্যে ছিল তাই তিনি করে ফেলেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বলতে চাই কোনো সন্দেহ নেই মানুষ তার জীবনে ভুল ত্রুটি ঘটতে পারে অসম্ভব নয় কিন্তু সমস্যা কোথায় সমস্যা হলো এই ঘটে যাওয়া ভুল ত্রুটি সেগুলিকে মানুষ যারা শয়তানের পথে চলতে চায় শয়তানের অনুসরণ করতে চায় তারা দোহাই দিয়ে ফেলে যে ভাগ্যে এই ছিল তাই ঘটেছে বেনামাজি ছিল ভাগ্যে তাই বেনামাজি আছি সুদখোর ঘুষখোর চোর ডাকাত এটাই আমার ভাগ্যে ছিল তাই এটাই আমি আছি এই বলে চিন্তা করে আসলেই একটু মানুষের চিন্তা করা উচিত আপনার ভাগ্যে কি রয়েছে এটা তো আপনি জানেন না সুতরাং আপনি খারাপ পথটাকে কেন বেছে নেবেন পৃথিবীতে যত মানুষ রয়েছে সে তার পারিবারিক জীবনে কখনো খারাপটাকে সহজে বেছে নিতে চায় না তার অর্থনৈতিক জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও খারাপটাকে প্রাধান্য দিতে চায় না এবং তার অন্যান্য যা কিছু রয়েছে সব ক্ষেত্রে সে কখনো খারাপটাকে প্রাধান্য দিতে চায় না সব সময় ভালোটাকে প্রাধান্য দিতে চায় কিন্তু ইসলামের বিষয় যখন এসে যায় ইসলাম মেনে চলার ক্ষেত্রে শয়তানের প্ররোচনায় এই মানুষই তখন খারাপের আশ্রয় নিয়ে ফেলে আমরা বলবো যে এই ধরনের ভাগ্যকে কেন্দ্র করে অবস্থান গ্রহণ করা কোনো মুসলিমের জন্য বৈধ নয় একজন মুসলিম তার ভাগ্য ভাগ্যের ভালো মন্দ সবগুলিকেই সে বিশ্বাস করবে যখন তার জীবনে কিছু ভালো ঘটে গেছে এটাকে পেয়ে যেমন সে আনন্দিত হবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে তেমনইভাবে যার জীবনে ভাগ্য ভালো বিষয় আসেনি তারও পক্ষে আল্লাহ সুবাহানা হাত রহমতের বিষয়ে কখনো নিরাশ হওয়া উচিত নয় বরং তাকে আল্লাহ সুবাহানা হাত আলার দেখানো পথ থেকে বিচ্যুত হওয়ার পর আবার আল্লাহ সুবাহর পক্ষ থেকে ফিরে আসার পথ কি রয়েছে সেই পথেই তাকে খুঁজে বের করা উচিত এবং আল্লাহ হতালার দিনে সঠিকভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত মানুষ সমস্যার ভাগ্যের খারাপ বিষয়গুলিকে সাধারণত পার্থিব জীবনের দিনের জীবনের ক্ষেত্রে এগুলিকে মনে করে কিন্তু পার্থিব জীবনে অর্থনৈতিক জীবনে তার জীবন সাংসারিক জীবনে সেখানে কখনো সে মনে করে না সে ক্ষতিগ্রস্তের মাঝে থাকুক বরং সেখানে যে কৌশলেই হোক যে পদ্ধায় হোক যে পদ্ধতিতে হোক নিজের স্বার্থকে হাসিল করার চেষ্টা করে পক্ষান্তরে এটা হচ্ছে দুনিয়ার বিষয়ে আর পক্ষান্তরে দিনের বিষয় যখন হয় তখন সেই ভাগ্যের দোহায় দেয় যে আমার ভাগ্যে আসলেই খারাপ রয়েছে বেনামাজি আমার ভাগ্যে রয়েছে অন্যায় পথে চলবো এটা আমার ভাগ্যে রয়েছে তাই আমি এই অন্যায় পথে চলছি বেনামাজি হয়ে আছি খারাপ হয়ে আছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে এই কথাগুলি কিন্তু আদম আলাইসাল্লামেরও ছিল না তার সন্তানদেরও হতে পারে না বরং এই কথাগুলি হচ্ছে সেই ইবলিসের এবং তার অনুসারীদের এই শুধু এই ধরনের কথা হতে পারে কারণ একজন মুসলিম সে আল্লাহ সুবাহ বিশ্বাস করবে নিজের জীবনের ভাগ্যের ভালো ও মন্দ সবকিছু আল্লাহ সুবাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে এসেছে এটাই সে বিশ্বাস করবে তার জীবনে ভালো হোক মন্দ হোক সবকিছু আল্লাহ সুবাহর পক্ষ থেকে আর ভালো বিষয় পেয়ে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে মন্দ বিষয় পেয়ে সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ সুবাহ কাছ থেকে সেই মন্দ থেকে মুক্তির জন্য সে আবেদন করবে এটাই হচ্ছে একজন বিবেকবান ইমানদার ব্যক্তির সঠিক ব্যক্তির কর্মকাণ্ড আদম আলাই সালাতাম তিনি তার অপরাধের কথা স্বীকার করলেন যে দাবি করেছিলেন মুসা আলাইসাল্লাম তবে আদম আলাই সালাতাম তিনি অপরাধ করে তার অপরাধের উপর সারা জীবন কখনোই প্রতিষ্ঠিত ছিলেন না যখনই তিনি বুঝলেন যে এটি তার অপরাধ হয়ে গেছে তিনি আল্লাহ সুবাহর কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর কাছ থেকেই সে তাওবার বাণী ক্ষমার বাণী শিক্ষা নিয়ে সঠিক পথে তিনি ফিরে আসলেন আল্লাহ সুবহান আদম আলাইসালাম এবং তার জীবন সঙ্গিনী হাওয়া তাদেরকে শিক্ষা দিলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আদম আলাই সালাতুসাল্লাম অপরাধ করে ইবলিসের মতো কখনো অপরাধের উপর অটল থাকলেন না যখনই বুঝলেন তার অপরাধ হয়েছে তখনই তিনি সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার আল্লাহ সুবাহ কাছে আরো প্রিয় হওয়ার পথটি তিনি বেছে নিলেন শয়তান ইবলিসের মতো তিনি তার সেই পথভ্রষ্ট হওয়ার পথে অতল থাকলেন না আমাদের জীবনেও সর্বক্ষেত্রে প্রতিটি মুসলিমের এমন একটি অবস্থান হওয়া উচিত যে আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবাহ তালাকে আমাদের কল্যাণদাতা মঙ্গলদাতা হিসেবেই আমরা বিশ্বাস করব এরপরও কোনো ব্যতিক্রম ঘটে গেলে সেই ব্যতিক্রম থেকে মুক্ত হয়ে আল্লাহ সুবাহানা হওয়া তাল্লার কাছে আরও প্রিয় হওয়ার চেষ্টা করব আমরা এই শিক্ষাই আদম আলি সালাতাম এবং মুসা আলি সাল্লামের মাঝে যে ছোট্ট একটি ঝগড়া বা তর্ক ঘটে গেল সেই বিষয় থেকে আমরা আমাদের এই সমস্ত চিন্তা ও চেতনা গ্রহণ করতে পারি এবং আমরা যেন আদম আলাই সালাতামের অনুসরণ করেই আমাদের জীবনে সর্বদায় সেই খারাপ ঘটে যাওয়া ভুল ত্রুটি সেগুলি থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি সেই চিন্তায় আমাদের প্রতিটি মুসলিমের একান্ত রাখা দরকার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আফসোসের সাথে বলতে হয় অনেকজন রয়েছেন যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু কর্মসূত্রে তাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই আর এই ব্যক্তিরাই বিশেষ করে সেই ভাগ্যের মন্দের বিষয়গুলি দোহাই দিয়ে সে মন্দ পথেই চলতে চায় আমরা তাকে জিজ্ঞাসা করব যে আসলেই মানুষ যে জিনিসটিকে খারাপ বলে জানছে ইসলাম আপনাকে সেই খারাপ থেকে ফিরে আসার জন্য এবং ভালো হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে আর আপনি সেই খারাপের উপর প্রতিষ্ঠিত থাকার জন্যই বিভিন্ন রকমের উক্তি যুক্তি কথা দলিল হিসাবে গ্রহণ করে সেই বাতিল পথে অটল থাকার জন্য আপনি চিন্তা করছেন যদি এটাই হয়ে থাকে তাহলে আপনার পক্ষে আল্লাহ সুবাহতালার রহম পেয়ে সেই অন্যায়ের বা ত্রুটিগুলিকে সংশোধন করে নেওয়ার কোনো পথ থাকবে না তাই একজন মানুষ যেমন তিনি কি করেন অত্যন্ত প্রচণ্ড শীতের সময় কারো শীতবস্ত্রের প্রয়োজন হলে তিনি কখনো বলেন না যে আমার ভাগ্যে শীতেই আছে তাই আমি শীতেই বরণ করব শীতেই আমি কষ্ট করব আমি কাপড় পরে শীত থেকে বাঁচার চেষ্টা করব না একথা কেউ বলে না গ্রীষ্মের সময় প্রচন্ড গরমের সময় আপনি যখন খুব গরমে অস্থির হয়ে যাচ্ছেন ঘরে বাইরে রোদের তাপে বিভিন্ন অবস্থায় আপনি তো তখন বলেন না যে আমার ভাগ্যে রোদ আছে আমার ভাগ্যে গরম আছে আমার ভাগ্যে অশান্তি আছে তাই আমি এটাতেই অটল থাকলাম এটাই আমি মেনে নিলাম তা বলেন না আপনি বরং আপনি সেখানে কি বলেন আপনি বলেন যে এই গরম থেকে বাঁচার জন্য ফ্যান ব্যবহার করেন ছায়া আশ্রয় নেওয়ার চেষ্টা করেন এবং আরো বহু ধরনের সেই গরম থেকে বা আপনার অনুকূলে নয় এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য আপনি নিজেই চেষ্টা করে যান সুতরাং শীতের সময় যেমন শীত থেকে বাঁচার চেষ্টা করেন ভাগ্যের দোহাই দেন না গরমের সময় গরম থেকে বাঁচার চেষ্টা করেন ভাগ্যের দোহাই দেন না বর্ষার সময় বর্ষা থেকে বাঁচার চেষ্টা করেন ভাগ্যের দোহাই দেন না কোনোদিন বললেন না রাস্তাঘাটে বের হয়েছেন ভিজে যাচ্ছেন বৃষ্টিতে আমার ভাগ্যে রয়েছে তাই আমি ভিজতেছি এটি বলেন নাই আপনি বরং বৃষ্টি দেখেই আপনি দৌড়ঝাঁপ করে ছুটে যেদিক সেদিক কোনো জায়গায় গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন সুতরাং এই কথাগুলি প্রমাণ করে আপনি যেমন শীত গ্রীষ্ম বা ইত্যাদিতে সেগুলি থেকে মুক্ত হওয়ার জন্য সেগুলি থেকে বাঁচার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করেছেন ভাগ্যের দোহাই দেননি একজন মুসলিমের কর্তব্য হবে আপনি যখন অন্যায় জড়িয়ে গেছেন শয়তানের প্ররোচনায় শয়তানের চক্রান্তে সেখানে আপনি আর অটল থাকতে পারবেন না আপনাকে সেখানেও তৌবা করে আল্লাহ সুবাহ আল্লাহর নির্দেশে সঠিক পথে ফিরে আসতে হবে এটি ছিল আদম আলি ইসালাতামের বিষয় অতএব আমরা যেন সেই পথে অগ্রসর হতে পারি আমাদের পিতা আদম আলি সালাতাম যেভাবে আমাদেরকে আমাদের জন্য নমুনা নিদর্শনাবলীগুলি রেখে গেছে করান সন্ন্যার নির্দেশ তাই সেই পথে আমরা চলার চেষ্টা করব আল্লাহ সুবাহানহতালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাল্লাহ তালা নবীন মোহাম্মদ আলী হোসাফি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত